বিষয়ে আলোচনা হয়েছে যে আল্লাহ তালা সেখানে তিনটা আয়াত নাজিল করেছিলেন যে মাথালুহুম কামাথাল ইস্তাউকাদা নারা যে মুনাফিকরা হলো দুই ভাগ এক প্রকার মুনাফিকের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে কোথাও আগুন জ্বালিয়েছে আগুন জ্বালানোর পর আগুন যখন তার চারপাশকে আলোকিত করে ফেললো তখন আল্লাহ তালা তাদের সেই আলোকে নিয়ে গেলেন এবং তাদেরকে ঘোর অন্ধকারের মধ্যে ফেলে রাখলেন এক প্রকার আয়াত আরেক প্রকার আয়াত ছিল আরেক প্রকার মুনাফিকে দৃষ্টান্ত দিচ্ছেন যে তাদের দৃষ্টান্ত হলো আকাশ থেকে মুসলধারে বর্ষিত বৃষ্টির মতো যে বৃষ্টির মধ্যে বজ্র থাকে বজ্রের আওয়াজ থাকে তো এরকম কিছু বিষয় উল্লেখ করে আল্লাহ তালা আরেক প্রকার মুনাফিকের দৃষ্টান্ত দিয়েছিলেন তো যখন এই আয়াতগুলো নাজিল হয় তখন মুনাফিকরা আল্লাহ তালার ব্যাপারে আপত্তি করতে লাগলো বা এই কোরআনের ব্যাপারে আপত্তি করতে লাগলো যে কোরআন আল্লাহ তালার নাজিল করা কিতাব না অথবা কোরআনের এই আয়াতগুলো আল্লাহ তালা নাজিল করা না কারণ আল্লাহ তালা তিনি কত বড় মহান সত্তা তিনি সাধারণ সাধারণ তুচ্ছ মিসাল দিবেন আমাদেরকে মুনাফিকদের চেহারা উদ্ঘাটন করার জন্য এটা তো আল্লাহ তালা শানের সঙ্গে মানায় না আল্লাহ তালা শান পরিপন্থী তো এই প্রসঙ্গে আল্লাহ তালা বলছেন যে মা আল্লাহ তালা প্রকার দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না আল্লাহ তালা যে কারো অবস্থা বোঝানোর জন্য যে কোনো প্রকার দৃষ্টান্ত তিনি উল্লেখ করতে পারেন কোনোটার ব্যাপারেই তিনি কোনো লজ্জাবোধ করেন না এটা হলো একটা শানে নজরুল অনেক মুফাসিরিনে কেরাম বয়ন করেছেন আর কেউ কেউ বলেছেন যে না এটা আসলে মুনাফিকদের ব্যাপারে সেই তিনায়াত নাজিল হয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা আপত্তি করেছে এমন না বরং কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা কোথাও মাছির কথা উল্লেখ করেছেন কোথাও মাকড়সার কথা উল্লেখ করেছেন এগুলো উল্লেখ করার দ্বারা তিনি বিভিন্ন সম্প্রদায়ের অবস্থা বর্ণনা করেছেন তো ওদের আপত্তি ছিল যে এই আয়াতগুলো অন্তত আল্লাহ তালা নাজিল করেননি কারণ আল্লাহ তালা মহান সত্তা হয়ে তিনি কিভাবে মাছি মাকড়স এগুলোর দ্বারা উদাহরণ দিবেন যেমন সুরতুল হাজের মধ্যে আল্লাহ তালা বলেন ইয়া হে মানুষ সকল একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে তোমরা মনোযোগ সহকারে শোনো আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো লাই আখলুকু দুবাবা তারা তো কোনো একটা সকলে মিলে কোনো একটা মাছিও সৃষ্টি করতে পারে না ওলাও ইজতেমা আউলা যদিও এজন্য তারা সকলে একত্রিত হয় এরপর আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো সকলে একত্রিত হয়েও একটা মাছি সৃষ্টি করতে পারে না ওই আল্লাহ হুমিন বরং এদের তো অবস্থা হলো এমন যে মাছি যদি এদের খাবার ছিনিয়ে নিয়ে যায় এদের সামনে যখন পূজার মধ্যে এদের সামনে কোনো খাবার রাখা হয় মাছি এসে যদি এদের সামনে থেকে সেই খাবার ছিনিয়ে নিয়ে যায় তাহলে মাছির হাত থেকে নিজেদের খাবারটা উদ্ধার করতে পারে না দফা তালিব আল মাতলুব এরপর আল্লাহ বলেন যে ডাকে আর যাকে ডাকে যে প্রার্থনা করে এবং যার কাছে প্রার্থনা করে উভয়ে দুর্বল তো এখানে আল্লাহ তালা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করা হয় তাদের কদর্যতা তাদের অসারতা বর্ণনা করার জন্য তিনি মাছে দিয়ে উদাহরণ দিলেন একইভাবে আরেক আয়তের মধ্যে তিনি বলেন সুরায় আনকাবুতের মধ্যে মাসালুল্লাদিন আত্তাখাদু মিন্দুন ইল্লাহ আউলিয়া কামাসিল আনকাবুত যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে অভিভাবক হিসাবে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হল মাকড়সার মতো ইত্তাখাজাত বেইতা যে মাকড়সা কোনো একটা ঘর বানিয়েছে এরপর আল্লাহ বলছেন ইন্না আউহানাল বইতিলাবাইতুল আঙ্কাবুদ আর যত ঘর রয়েছে দুনিয়ার মধ্যে এর মধ্যে সবচেয়ে দুর্বল হলো মাকড়সার ঘর কারণ মাকড়সার ঘর সামান্য কোনো জিনিসের ছোঁয়া লাগলে সেই ঘর ভেঙে যায় তো দুনিয়ার মধ্যে সবচেয়ে দুর্বল হলো মাকড়সার ঘর তো এর দ্বারা আল্লাহ তালা মিসাল দিচ্ছেন যে ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক বানায় অন্যদেরকে বন্ধু বানায় তারা হলো সেই মাকড়সার ঘরের মতো যেন ঘর গ্রহণ করেছে যেই ঘর তাদেরকে কোনো কাজেই আসবে না তাদেরকে আল্লাহর আজাব থেকে রক্ষা করবে না তো যাই হোক এ সমস্ত দৃষ্টান্ত দেওয়ার পর মুনাফিকরা আল্লাহ তালার ব্যাপারে আপত্তি করা শুরু করলো যে এই আয়াতগুলো আল্লাহ তালা নাজিল করেননি এগুলো আল্লাহ তালা শান পরিপন্থী আল্লাহ তালা এই মাকড়সার দ্বারা এই মাছির দ্বারা এই সমস্ত জিনিসের দ্বারা তিনি তো দৃষ্টান্ত দিতে পারেন না তো আল্লাহ তালা তাদের সেই মতবাদকে খণ্ডন করে তিনি বলছেন ইন্দাল্লাহি নিশ্চয় আল্লাহ তালা লজ্জাবোধ করেন না আইয়া মাসালান যে কোনো দৃষ্টান্ত দিতে আল্লাহ তালা যে কোনো জিনিস বোঝানোর জন্য যে কোনো দৃষ্টান্ত দিতে পারেন বৈধ কাজের মধ্যে কোনো লজ্জা নেই উদাহরণস্বরূপ যে কোনো হালাল পেশা সমাজের মানুষের চোখে মানুষ মনে করে এই পেশাটা সম্মানের ওই পেশাটা অসম্মানের এই পেশাটা উচ্চতর ওই পেশাটা নিম্নতর এগুলো দুনিয়ার মানুষ মনে করতে পারে কিন্তু বাস্তবতা হলো আওয়াজ তো কেমন হচ্ছে এটা হ্যাঁ কিন্তু বাস্তবতা হলো যে কোনো বৈধ কাজই সেটা নিম্ন স্তরের না সকল বৈধ কাজ সেটাই গ্রহণযোগ্য সকল বৈধ কাজ সেটাই সম্মানের উদাহরণস্বরূপ আল্লাহ তালা তার নবীদের দ্বারা প্রায় সকল নবীর দ্বারাই তিনি ছাগল চড়ানোর কাজ করিয়েছেন তো ছাগল চড়ানো এটা মানুষের চোখে রাখালি করা কতটা নিম্নতর একটা পেশা কিন্তু যেহেতু এটা বৈধ কাজ নিজের মেহনতের বিনিময়ে তারা পারিশ্রমিক উপার্জন করছেন এর দ্বারা তারা নিজেদের ব্যয় নির্বাহ করছেন সংসার নির্বাহ করছেন তো যেহেতু এটা বৈধ কাজ তো কোনো বৈধ কাজই মানুষের চোখে ছোট হতে পারে কিন্তু আল্লাহ তালার চোখে ছোট না তো এই কাজগুলো হালাল কাজ সবগুলোই গ্রহণযোগ্য এবং এগুলো কোনোটা আপত্তির বিষয় না কিন্তু অপরদিকে আর একটা পেশা যে পেশাটা সকলের চোখে খুব সম্মানজনক পেশা কিন্তু সেই পেশার মধ্যে কোনো হারাম পন্থা গ্রহণ করতে হয় তাহলে সেই পেশাটা যতই মানুষের চোখে সম্মানজনক হোক না কেন ইসলামের দৃষ্টিতে সেটা একটা গর্হিত কাজ একইভাবে আল্লাহ তালা যে কোনো জিনিসের অসারতা বোঝানোর জন্য তিনি যে কোনো দৃষ্টান্ত টানতে পারেন যে কোনো উদাহরণ দিতে পারেন তো সেই উদাহরণটা মাছিরই হোক আর সেই উদাহরণটা মাকড়সারই হোক এটা কোনো আপত্তির কোনো বিষয় না এরপর আল্লাহ তালা বলছেন বাউদতাং ফামা কাহা আল্লাহ তালা তো সত্যকে স্পষ্ট করার জন্য তিনি কখনো মশার উদাহরণ দেন আর মশার চাইতে নিম্ন স্তরের কোনো জিনিস থাকলে সেটার উদাহরণ দেন মশার উদাহরণ কখন দেওয়া হয় মুফাসিরিনেকে নাম লেখেন যে মশার অবস্থা হলো মশা যতক্ষণ পর্যন্ত ক্ষুধার্ত থাকে তার পেট খালি থাকে ততক্ষণ পর্যন্ত জীবিত থাকে যখন মশা পেট ভরে খাবার খেয়ে ফেলে ধীরে ধীরে সে একটা পর্যায়ে মৃত্যুবরণ করে তো আল্লাহ তালা এই মশা দৃষ্টান্ত দ্বারা সেই সমস্ত মানুষের অবস্থা বোঝাতে চান যারা দিনকে বাদ দিয়ে দুনিয়া নিয়ে পড়ে থাকে তাদের অবস্থা হলো কোরআনের ভাষায় ফালাম্মা নাসুমা দুঃখির বিহি যখন তাদেরকে যেই জিনিসের দ্বারা উপদেশ দেওয়া হয়েছিল অর্থাৎ কোরআন যেই কোরআনের দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন সেই কোরআনকে ভুলে গেল আল্লাহ তালা বলেন ফেতাহনা না আলিহিম আবুয়া বাকুল্লি সেই আমি তাদের জন্য সকল কিছুর দরজা খুলে দিলাম রিজিকের দরজা খুলে দিলাম মর্যাদার দরজা খুলে দিলাম প্রভাব প্রতিপত্তির দরজা খুলে দিলাম ক্ষমতার দরজা খুলে দিলাম আসমান জমিনের দরজা খুলে দিলাম তারা পার্থিবভাবে অনেক সমৃদ্ধি করতে লাগলো অনেক এগিয়ে যেতে লাগলো হাত্তা ইদা ফারিহ বিমা উতু এক পর্যায়ে যখন তাদেরকে যা দেওয়া হয়েছে এর দ্বারাই তারা সন্তুষ্ট হয়ে গেল আল্লাহর এবাদতের মধ্যে রত থাকলো না নিজেদের ইমান আকিদাকে সহি করলো না আমলকে ইসলামের অনুসারী করলো না শরিয়াত মোহাম্মদের অনুগামী করলো না তা আল্লাহ তালা বলেন আখাদ না হুম বাগদা তখন অকস্মাৎ আচমকা আমি তাদেরকে পাকড়াও করি ফাইদা আহম মুবলিসুন তখন তারা নিরাশ হয়ে পড়ে তো দুনিয়াদারদের অবস্থা হলো এরকম তাদের অবস্থা হলো মশার মতো যেমনিভাবে মশা যতক্ষণ পর্যন্ত ক্ষুধার্ত থাকে ততক্ষণ পর্যন্ত সে জীবিত থাকে যখন তার পেট ভরে যায় ধীরে ধীরে সে মৃত্যুর দিকে আগাতে থাকে তো একইভাবে দুনিয়াদাররা যখন আল্লাহকে ভুলে দুনিয়ার পেছনে পড়ে তখন দুনিয়ার কিছু সমৃদ্ধি তাদের আসতে থাকে দুনিয়ার লাইন উন্নতি করতে থাকে করতে করতে এক পর্যায়ে হয়তো কারুনের মতো রাজাও হয়ে যায় সম্পদশালী হয়ে যায় ফেরাউনের মতো রাজা হয়ে যায় নমরুদের মতো বাদশাহ হয়ে যায় কিন্তু একটা পর্যায়ে আল্লাহ তালা তাদেরকে পাকড়াও করেন তো যেটা বলা হচ্ছিল যে আল্লাহ তালা লজ্জাবোধ করেন না কোন মা প্রকার দৃষ্টান্ত দিতে তিনি কোনো প্রকার লজ্জাবোধ করেন না বাউ দতাং ফামা কাহা সেটা মশা হোক অথবা অন্য এর চাইতে নিম্ন স্তরের আর যাই হোক এরপর বলছেন আমানু আন্নাহুল রব্বিহীন যারা ইমান এনেছে তারা নিশ্চিতভাবে জানে এগুলো সত্য তাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত কারণ একজন ইমানদার যখন দেখে যে কোনো একটা বিষয় কোরআনে এসেছে কোনো একটা বিষয় রসুল্লাহ সাল্লামের সহি হাদিসে এসেছে এটা দেখার পর সেই জিনিসটা বাহ্যিকভাবে দেখতে যেমনই মনে হোক না কেন বাহ্যিকভাবে তার কাছে যতটাই আপত্তিকর মনে হোক না কেন তারপরও যখন সে নিশ্চিত হয় এই কথা আমার আল্লাহ বলেছেন এই কথা আমার রাসুল বলেছেন সঙ্গে সঙ্গে সে সামিয়ানা আনা আমি শুনলাম এবং মান্য করলাম বলে সে সারা দিয়ে ফেলে তো যারা ইমান এনেছে আল্লাহ বলেন যে ফয়ালামুন তারা নিশ্চিতভাবে জানে এই যে আমি দৃষ্টান্তগুলো দেই দুনিয়ার অসারতা বোঝানোর জন্য আমি কখনো মশার উদাহরণ দেই মূর্তি পূজার অসারতা বোঝানোর জন্য কখনো আমি মাছের উদাহরণ দেই আর আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার বিভিন্ন মানুষকে বিভিন্ন ক্ষমতাধর নেতাকে ক্ষমতাধর রাষ্ট্রকে যারা অভিভাবক বানিয়ে রাখে তাদের দৃষ্টান্ত বোঝানোর জন্য আমি কখনো মাছের উদাহরণ দেই এই সমস্ত উদাহরণ দেখে মুনাফিকরা কাফেররা উপহাস করতে পারে কিন্তু যারা মোমিন তারা বিশ্বাস করে এগুলো সত্য এবং সত্য সকল কিছুই তাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত কাফারু আর যারা মুমিন না যারা কাফের যারা কুফুর অবলম্বন করেছে তারা কোরআনের বিভিন্ন জিনিস দেখে আপত্তি করতে থাকে এমনকি এই ধরনের উদাহরণের ব্যাপারে তারা বলে মাদা আরাদ আল্লাহ বিহাদা মাসালা এই সমস্ত উদাহরণ দিয়ে আল্লাহ কি বুঝাতে চান কেন তিনি এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন কাফেরদের আপত্তির বিষয় তিরমিজ শরীফের এক হাদিসে এসেছে এক মুশরিক এসে সালমান ফার্সি রাহ আনহুর কাছে উপহাস করে বলছে আরে তোমাদের নবী দেখি তোমাদেরকে সবকিছু শেখায় এমনকি বাথরুমে গিয়ে কিভাবে বাথরুম করবে কিভাবে বসবে কমেটের উপরে কিভাবে বসবে এই জিনিসটাও দেখে তোমাদের নবী তোমাকে শেখায় তো সে উপহাসের ছলে এটা বলছে এ আবার কেমন নবী তিনি ধর্মের কথা বলেন ভালো কথা তিনি উচ্চাঙ্গের কথা বলবেন রাজনীতির কথা বলবেন অর্থনীতির কথা বলবেন এবাদত বন্দেগের কথা বলবেন কিন্তু দেখা যায় তিনি বাথরুম করার পদ্ধতি তোমাদেরকে শেখায় এ হাস্যকর নবী কিন্তু সালমান ফারসার তার কথাকে ঘুরিয়ে দিলেন তিনি বললেন নাম আল্লামানা রসুল্লাহ আলী হাসাল্লাম সেই হাত্তাল খিরা তিনি এটাকে ভালো অর্থে নিয়ে কথাকে ঘুরিয়ে দিয়ে তিনি ব্যাখ্যা করলেন হা আমাদের নবী তো সর্বশ্রেষ্ঠ নবী তিনি আমাদেরকে সব কিছু শিখিয়ে দেন এমনকি কিভাবে বাথরুম করব সেটাও শিখিয়ে দেন তো ভালো অর্থে তিনি নিয়ে গেলেন তো কাফের মুশ্রিকরা এই সমস্ত বিষয় নিয়ে আপত্তি করে যে ইসলাম ইসলাম মানুষকে নামাজ শেখায় ভালো কথা রোজা শেখায় ভালো কথা হস শেখায় ভালো কথা এগুলোর দ্বারা মানুষ পুণ্য অর্জন করবে এগুলোর দ্বারা অন্তরকে পরিশুদ্ধ করবে ভালো কথা শরীয়ত মারে তরিকত ভালো কথা কিন্তু ইসলাম কেন রাজনৈতিক বিষয়ে দিক নির্দেশনা দিবে ইসলাম কেন অর্থনৈতিক বিষয় নিয়ে কথা বলবে ইসলাম কেন সমাজ এবং রাষ্ট্র এবং পরিবারগুলো কিভাবে চলবে সে নিয়ে মন্তব্য করবে ইসলাম কেন সারা দুনিয়ার নিজাম কেমন হবে তা নিয়ে মন্তব্য করবে তো এই সমস্ত বিষয় নিয়ে দেখা যায় তারা আপত্তি করে বসে তো এই আয়তের দ্বারা বোঝা যায় যে কাফের হওয়ার জন্য কোরআনের সব বিষয়ের উপর অস্বীকার থাকা জরুরি না কারণ এখানে যে কাফেরদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে এই কাফেররা কিন্তু নামাজকে অস্বীকার করত না রোজাকে অস্বীকার করত না হজ জাকাত ইমান কোনো কিছুকে অস্বীকার করত না দাওয়াত তাবলিগ তাসৌফ তাজগিয়া কোনো কিছুকে অস্বীকার করত না তাদের আপত্তি ছিল আল্লাহ তালা কোরআনের মধ্যে এই সমস্ত উদাহরণ কেন দেয় তো কোরআনের মধ্যে বিভিন্ন জিনিস বোঝানোর জন্য উদাহরণ দেওয়া হয়েছে এই উদাহরণটা যে মানতে পারেনি যে না আল্লাহ কেন উদাহরণ দিবেন আল্লাহর ব্যাপারে আপত্তি তো তারা আল্লাহ তালা কোরআনে বলে দিচ্ছেন তাদের বৈশিষ্ট্য হলো কাফারু তারা কাফের হয়ে গেছে তারা কুফরিকে গ্রহণ করে নিয়েছে সুতরাং একজন মুসলমানের বৈশিষ্ট্য হলো তার যুক্তিতে ধরুক অথবা না ধরুক তার কাছে ভালো লাগুক অথবা না লাগুক সে যখন জানতে পারবে কোনো একটা বিধান কোনো একটা আদেশ কোনো একটা বর্ণনা কোনো একটা উক্তি কোনো একটা মন্তব্য কোনো একটা দৃষ্টিভঙ্গি কোনো একটা নির্দেশনা কোনো একটা মানসিকতা তার রবের পক্ষ থেকে এসেছে তার নবীর পক্ষ থেকে সহি সূত্রে এসেছে সে সঙ্গে সঙ্গে লাভবাহিক বলে সেটাকে গ্রহণ করে নেবে মমিনার বৈশিষ্ট্য এরপর আল্লাহ বলছেন ইউদিল্লু কাসিরা ওয়াহদি বিহি কাসিরা এই কোরআনের মাধ্যমে অথবা এই সকল দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ অনেককে গোমরাহ করেন আবার অনেককে হেদায়ত দেন প্রথমে বলছেন গোমরাহের কথা এরপরে বলছেন হেদায়তের কথা এই কোরআনের দ্বারা আল্লাহ অনেককে অল্প কিছুকে বলেননি কয়েকজনকে সামান্য গুটি কয়েকজনকে বলেননি কি বলছেন আপনারা কি জেগে আছেন না ঘুমাচ্ছেন কাসিরা এই দ্বারা আল্লাহ অনেককে করেন বিহি কাসিরা আবার এই দ্বারা তিনি অনেককে হেদায়ত দেন দুই পাশেই কিন্তু অনেক একই শব্দ ব্যবহার করেছেন কাসির কাসির মানে অনেক কাসির মানে বেশি কাসির মানে অধিক আল্লাহ প্রথমে বলছেন এই কোরআনের দ্বারা অনেককে গুমরাহ করেন এরপর বলছেন এই কোরআনের দ্বারা অনেককে হেদায়ত দেন যারা কাফের যারা মুনাফিক যারা বেদাতি যারা মুশরিক যখন কোরআন তাদের সামনে আসে তাদের কুফরি তাদের নেফাকি তাদের বেদাত তাদের শিরিকারও বাড়তে থাকে আগে হয়তো সে ইসলামের দশটা বিধান জানতো দশটাকে অস্বীকার করত। অথবা আমরা রসুলের যুগের দিকে তাকাই কোরআন তো ধাপে ধাপে নাজিল হয়েছে একসঙ্গে কিন্তু পরিপূর্ণ কোরআন নাজিল হয়নি পাঁচ আয়াত দশ আয়াত একসুরা এরকম বিভিন্ন সময়ে অবস্থার পরিপ্রেক্ষিতে কোরআন নাজিল হয়েছে উদাহরণস্বরূপ যখন কোরআনের পাঁচশো আয়াত নাজিল হয়েছে তখন যেই মানুষটা কাফের সে কয়টা আয়াতকে অস্বীকার করে আরে কয়টা আয়াতকে অস্বীকার করে পাঁচশো কারণ আয়াতই নাজিল হয়েছে পাঁচশো যেগুলো নাজিল হয়নি সেগুলোকে অস্বীকার করার সুযোগ আছে তাহলে যেই সময়ে মোট আয়াতি হলো পাঁচশো সেই সময়ে যেই ব্যক্তি কাফের সে কোরআনের পাঁচশো আয়াতকে মানে না যখন নতুন করে আরো পঞ্চাশটা আয়াত নাজিল হলো তখন কি এই ব্যক্তির কুফরি বাড়লো নাকি কমলো আরে বাড়লো নাকি কমলো কারণ আগে মানত না পাঁচশো আয়াত এখন মানে না সাড়ে পাঁচশো আয়াত আগে যদি জাহান্নাম তার জন্য প্রথম জাহান্নাম বরাদ্দ ছিল এখন উন্নতি করে তার চাইতে আরেক স্তরের বড় জাহান্নাম সে নিজের জন্য বরাদ্দ করে নিয়েছে তো কোরআনের অবস্থা হলে কোরআনের দ্বারা আল্লাহ তালা অনেককে গুমরাহ করেন যে কোরআনের হেদায়ত নিজের মধ্যে গ্রহণ করতে চায় না যে কোরআনকে কোরআনকে ব্যবহার করে নিজের স্বার্থ অর্জন করতে চায় অথবা যে কোরআনের বিরুদ্ধচারণ করতে চায় এই সমস্ত মানুষের সামনে যখন কোরআনের এক একটা শিক্ষা বর্ণনা করা হয় তো একটা শিক্ষা আসে সেটাকে অস্বীকার করে অথবা অপব্যাখ্যা করে আর একটা শিক্ষা আসে সেটাকে অস্বীকার করে বা অপব্যাখ্যা করে এভাবে যত শিক্ষা তার সামনে আসতে থাকে তার অস্বীকার বা অপব্যাখ্যা বাড়তে থাকে ধীরে ধীরে তার কুফরি বাড়তে থাকে তার গুমরাহি বাড়তে থাকে দেখা যায় আমরা অনেক মানুষকে যখন কোরআনের দ্বারা বুঝাই যে তুমি এতকাল ধরে এই আমলটা করে আসছো এই কাজটা করে আসছো কিন্তু দেখো কোরআনের মধ্যে অমুক পাড়ার অমুক পৃষ্ঠায় অমুক সুরার অমুক আয়াতে আল্লাহ তালা বলেছেন এই কাজটা ইসলাম সমর্থিত না তখন সে বলবে আরে কোরআনের ব্যাখ্যা আমরাও বোধ জানি তোমার এই কথা আমরা মানি না বলেছো তো কি হয়েছে না কাজ ঠিক আছে আছে না এরকম কিছু মানুষ কোনো পরোয়া করে না কোরআন খুলে দেখালেও পরোয়া করে না সরাসরি যদি আপনি আল্লাহর কালামের বাংলা অনুবাদ তাকে চোখে ধরিয়ে দেখান তারপরও সে মানতে রাজি না একটা আয়াত দেখালেন সে মানল না তখন যখন মানল না তো কোরআনের দ্বারা সে গোমরা হলো এরপর যখন তাকে আরেকটা আয়াত দেখালেন সে আবার অস্বীকার করলো গোমরাহি বাড়লো নাকি কমলো তো এভাবে ধীরে ধীরে গোমরাহি বাড়তে থাকে বিহি কাসিরা আর একইভাবে আল্লাহ তালা অনেককে হেদায়ত দেন কোরআনের দ্বারা যেই ব্যক্তি কোরআন থেকে নিজের জীবন গড়ার শিক্ষা গ্রহণ করতে চায় যখন তাকে কোরআনের একটা আয়াত দ্বারা তাকে উপদেশ দেওয়া হয় সে সেটাকে গ্রহণ করে নেয় তার হেদায়ত এক ধাপ হেদায়ত সে পেয়ে যায় আবার যখন তাকে আরেকটা শিক্ষা দেওয়া হয় আরেক ধাপ হেদায়ত সে পেয়ে যায় এভাবে কোরআনের যত শিক্ষা তার সামনে আসতে থাকে তার জিন্দেগি হেদায়তের পথে তত সামনে আগাতে থাকে সে জান্নাতের দিকে ততটা অগ্রসর হতে থাকে তো দুই দিকেই মানুষ আছে তো কোরআনের মজলিস কোরআনের মজলিস কারো হেদায়তের মাধ্যম হয় আর একে কোরআনের মজলিস কারো গোমরাহের মাধ্যম হয় এমন গোমরাহের মাধ্যম কেউ কেউ তো চায় যে কোরআন তো আমি শুনবো না আমি মানবো না কোরআন কাউকে শুনতেও দিব না বুঝতেও দিব না মানতেও দিব না কোরআনের কোনো মজলিস হতে পারবে না কোরআনের মজলিস বন্ধ করে দেওয়া হবে বিভিন্ন সময় এরকম কথা ওঠে না দেশের ওয়াজ মাহফিলগুলোর বিরুদ্ধেও বিভিন্ন সময়ে প্রচারণা চালানো হয় না হ্যাঁ ওয়াজ মাহফিলের মধ্যে খারাপ দিক যেগুলো সেগুলোর চরণ আমরাও করি ওয়াজ মাহফিলের নামে বিভিন্ন জায়গায় ধর্মের বিভিন্ন অপব্যাখ্যা দেওয়া হয় বিভিন্ন জায়গায় ইসলামকে কমেডি বানিয়ে ফেলা হয় এমন হাস্য তামাশা দেখা যায় দুই ঘন্টা আলোচনা করলো তার কথার মধ্যে একটা আয়ত নেই একটা হাদিসও নেই কিছু গাল গল্প জাল হাদিস কিছু কেচ্ছা কাহিনী তো এগুলোর বিরুদ্ধাচরণ তো আমরাও করি কিন্তু মাথা যদি ব্যথা হয় সমাধান হলো ওষুধ খাবো মাথা কেটে ফেলা তো সমাধান না কিন্তু দেখা যায় কিছু মানুষ এই মাথা ব্যথাগুলোর অজুহাত দিয়ে আমাদেরকে শেখায় যে এখন মাথা কেটে ফেলা উচিত কোরআনের মজলিস বন্ধ করে দেওয়া উচিত হাদিসের দর্শ বন্ধ করে দেওয়া উচিত ইসলাম এবং কোরআন এবং হাদিস সীমাবদ্ধ করে দেওয়া উচিত তো দেখা যাচ্ছে একে কোরআন কারো গোমরাহের কারণ হচ্ছে একে কোরআন কারো হেদায়তের কারণ হচ্ছে জিনিস একই ট্যাবলেট একই ট্যাবলেট খেয়ে কারো রোগ ভালো হয় আবার একই ট্যাবলেট খেয়ে কারো রোগ হয়ে যায় ট্যাবলেটটা জায়গা মতো পড়লে সেটা আমার উপকারের কারণ হবে আর যদি ট্যাবলেটটা উচিত জায়গা মতো না পড়ে আমার রোগ হয়েছে একটা খাইয়ে দেওয়া হলো আরেকটা দেখা যায় হিতে বিপরীত হয়ে যায় তো কোরআন একই কোরআন এই ছয় আয়াত সংবলিত কোরআন কয়টা একটা কোরআন একটাই এই কোরআনের দ্বারাই আল্লাহ কিছু মানুষকে প্রথমে বলেছেন গোমরাহির কথা পরে বলেছেন হেদায়তের কথা তার মানে তুমি কোরআন তুমি সামনে রাখো কোরআন বোঝার চেষ্টা করো ভালো কথা কিন্তু কোরআনকে সামনে রাখতে গিয়ে খুব সতর্কতা অবলম্বন করতে হবে কোরআনকে বুঝতে হবে নবীর তরিকা অনুযায়ী কারণ আমরা যদি কালেমা বুঝতে চাই লা ইহ ইল্লাল্লাহ বুঝতে পারি না মোহাম্মদুর রসুল্লাহকে বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমাদের ইমান আনতে হয় মোহাম্মদুর রসুল্লাহর তরিকা অনুযায়ী একইভাবে কোরআন যদি আমি আমার জীবনে ফিট করতে চাই কোরআন অনুযায়ী আমল করতে চাই ইসলাম মানেই তো কোরআন আর ইসলাম মানেই কোরআন না কোরআন আমাদেরকে যে শিক্ষা দেয় সেটাই তো ইসলাম তো কোরআনটা আমি বুঝবো কোরআন বুঝতে গিয়ে আল্লাহ প্রথমে বলেছেন গোমরাহির কথা পরে বলেছেন হেদায়েতের কথা অথচ দরকার ছিল উল্টো হওয়া প্রথমে ভালোটা বলে মানুষ পরে খারাপটা বলে যে এই কাজ করো এটা পুরস্কার পাবে যদি না করো এই শাস্তি পাবে এটাই তো যৌক্তিক প্রথমে আসবে জান্নাতের কথা পরে আসবে জাহান্নামের কথা যেমনি ভাবে সুরায় বাকারা শুরু হয়েছে প্রথমে এসেছে মোমিনদের কথা হুদাল্লিল মুতাকিন এ কোরআন মুতাকিদের জন্য হেদায়ত মুতাকি কারা যারা ইমানদার তো লম্বা পাঁচ আয়াত ব্যাপী আলোচনা হয়েছে মোমিনদের কথা এরপর ধাপে ধাপে কাফেরদের আলোচনা এসেছে মুনাফিকের আলোচনা হয়েছে কিন্তু এখানে দেখা যাচ্ছে আল্লাহ প্রথমে গোমরাহির কথা বললেন এরপর হেদায়তের কথা বললেন তার মানে কোরআনের ব্যাপারে নিজেদেরকে খুব সতর্ক রাখতে হবে অন্যথায় এই কোরআন আমার গোমরাহির কারণ হয়ে যাবে এরপর আল্লাহ আবার ব্যাখ্যা করে দিচ্ছে যে আবার তোমার ভয় পাওয়ার কারণ নেই যে কোরআনের দ্বারা অনেকে গোমরা হয়ে যায় তাহলে কোরআন আমার দরকার নেই আমি কোরআন শিক্ষা করব না আমি কোরআনের অনুবাদ জানবো না আমি কোরআনের তাফসির শিখবো না কোনো দরকার নেই আল্লাহ বলে দিচ্ছেন না চিন্তার কারণ নেই ওমায়ুবিহি ইল্লাল ফাসিকিন এই কোরআনের দ্বারা আল্লাহ শুধুমাত্র ফাসেকদেরকেই গোমরা করেন ফাসেক কি জিনিস আমরা ফাসেক বলতে বুঝি পাপাচারী সাধারণভাবে আমরা কুফুর এবং ফিসকের মধ্যে ভাগ করি যেই ব্যক্তি কবিরা গুণা করে কিন্তু এখনো কাফের না তাকে বলি ফাসেক আর যেই ব্যক্তি সরাসরি কুফরের মধ্যে লিপ্ত শির্কের মধ্যে লিপ্ত তাকে আমরা বলি কাফের অথবা মুশ্রিক কিন্তু এখানে সেটা উদ্দেশ্য না ফাসেকিন এর শাব্দিক অর্থ হল খারিজিন আল ফিসকু ইয়ানি আল খুরুজ আল ফিসকু শব্দের শাব্দিক অর্থ হলো বের হয়ে যাওয়া এখন বের হয় মানুষ দুইভাবে একটা হলো ইসলাম থেকে বের হয়েছে ইসলামকে অস্বীকার করে এটা এক ধরনের বের হওয়া আর এক ধরনের বের হওয়া হলো যে ইসলাম থেকে পরিপূর্ণ বের হয় এনে কিন্তু আমল করে না তার উপর নামাজ ফরজ ছিল নামাজ পড়ে না তার উপর জাকাত ফরজ ছিল জাকাত দেয় না হজ ফরজ ছিল সে হজ করে না এটাও তো এক প্রকার বের হওয়া কিন্তু এই বের হওয়াটা অস্বীকার করার মাধ্যমে না আমল না করার মাধ্যমে তো ফিস্ক দুই রকমই হয় এক প্রকার ফাসেক হলো কাফের কাফেরকেও ফাসেদ বলা যায় কাফেরকেও জলেম বলা যায় যেমনি ভাবে সুরায় মায়েদার মধ্যে আল্লাহ বলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আংজাল্লাহ যারা আল্লাহ তালা নাজিল করা বিধান অনুযায়ী যারা আল্লাহ নাজিল করা বিধান অনুযায়ী শাসন পরিচালনা করে না আল্লাহ তিন ধরনের আয়াত নাজিল করেছেন পরাপর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ সুরায় মায়েদার তিন আয়াত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ বাদ দিয়ে সাতচল্লিশ তিন আয়াতে তিন ধরনের কথা বলেছেন প্রথম বললেন ওমাল্লা মিয়াকুম বিমা আংজাল্লাহ যারা আল্লাহর নাজেল করা বিধানের দ্বারা শাসন কার্য পরিচালনা করে না ফাউলাই কহমুল কাফিরন তারাই কাফের এরপর গিয়ে বলছেন তারাই ফাসেক এরপর গিয়ে বলছেন তারাই জালেম তো বাহ্যিকভাবে কথা তিন রকম মনে হয় না এক জায়গায় বলছেন তারাই কাফের পরের আয়তে গিয়ে বলছেন না তারা ফাসেক পরের আয়তে গিয়ে বলছেন তারা জালেম তো কথা তিন রকম হয়ে গেল না একই মুফতির থেকে তিন রকম ফতোয়া তো এখন কোনটা গ্রহণ করবেন পরেশান হয়ে যায় মানুষ কোনটা গ্রহণ করবে তো এর ব্যাখ্যা আমরা দুইভাবে দিই এক প্রকার ব্যাখ্যা হলো যে শাসনের স্তরের মধ্যে পার্থক্য আছে যে সকল শাসন যে সকল বিচার সরাসরি আল্লাহ তালের কোনো বিধানের সঙ্গে সাংঘর্ষিক সেটা হলো কুফুর যে এটা করবে কাফের হয়ে যাবে যেটা এর চাইতে আর একটু নিম্ন স্তরে সেটা হবে জুলুম আর একটা নিম্ন স্তরে সেটা হবে ফিস কবিরা গুণা এভাবে একটা ভাগ করা যায় অথবা ভাগ আমরা এভাবে করি যে কাফের মানেও যা জালেম মানেও তা ফাসেক মানেও তা কিভাবে তো জালিম মানে কি যে জুলুম করে যে অবিচার করে কোরআনে বলা হয়েছে ইন্না শিরকে লাজুলমুন আজিম নিশ্চয়ই শিরিক হলো মহাজুলুম শিরকের চাইতে বড় কোনো জুলুম হতে পারে না আমরা নামাজের মধ্যে দোয়ায় মাসুরা একটা পড়ি আল্লাহ ইন্নি জলাম তো নাফসি হে আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি জলাম তো শব্দ জুলুম থেকেই এসেছে আল্লাহ ইন্নি জালাম তো নেফসি হে আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি তো জুলুম হাদিসের মধ্যে রাসুল বলেন যে যেই ব্যক্তির মধ্যে সামান্য পরিমাণ জুলুম আছে সে কোনো দিনও কোনো দিনও সে জান্নাতে যাবে না সাহাবা পেরেশান আইয়না আলম ইয়াজলিম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমাদের মধ্যে এমন কে আছে যে কোনোদিন জুলুম করেনি সবারই তো জুলুম আছে অল্প স্বল্প জুলুম তো সবার দ্বারাই হয়ে যায় কখনো বাবার হক ঠিকভাবে আদায় হয় না সন্তানের হক ঠিকভাবে আদায় হয় না রাগের মাথায় বউর উপর একটা জুলুম হয়ে যায় কখনো ছাত্রদের উপর জুলুম হয়ে যায় কাজের লোকদের উপর জুলুম হয়ে যায় জুলুম তো হতেই থাকে মানুষ তো তো আইয়না আলাম ইয়াজলিম ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুল আমাদের মধ্যে জুলুম করে নিকে এখন যদি সামান্য জুলুম থাকলেই জান্নাতে যেতে না পারি সবাই জাহান্নামি হয়ে যাব রাসুল বলেন না না তোমরা যেই জুলুম বুঝেছ আমি সেই জুলুম উদ্দেশ্য নেইনি তখন রসুল আয়াত পাঠ করলেন আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন ইন্না শিরক আল্লাহ জুলমুন আজিম নিশ্চয় শিরিক হল মহাজুলুম শিরকের চাইতে বড় জুলুম হতে পারে না আমরা যে নামাজের মধ্যে বলি যে আল্লাহ মেইনি জলাম তো নাচছি হে আল্লাহ নিজের উপর জুলুম করেছি এর কি অর্থ আমরা আমাদের এক হাত কেটে ফেলেছি একটা পা কেটে ফেলেছি একটা চোখ উপরে ফেলেছি জুলুমের শাব্দিক অর্থ তো এটাই অথবা আমরা নিজেদেরকে অন্যায়ভাবে প্রহার করেছি নিজে নিজেকে গালি দিয়েছি কোনোটাই তো না তাহলে জুলুম করলাম কিভাবে জুলুম করেছে হে আল্লাহ তোমার অবাধ্যাচরণ করেছি গুনাহ করেছি তো গুনাহ তো অনেক বড় জুলুম কুফর আরো বড় জুলুম শিরিক আরো বড় জুলুম তো এই গুলার ক্ষতি তো অনেক বড় হাত কাটলে এটার ক্ষতি তো সামান্য কিন্তু আমি যদি কুফর করি এর ক্ষতি তো অসামান্য এর কারণ তো আমাকে জাহার নামে যেতে হবে হাদিসের মধ্যে যেমনি ভাবে এক হাদিসে আছে যে লাইয়াদ জান্নাত মান কানা ফি কলবিহি মিসকাল জাররাতিন মিন কিবির সেই ব্যক্তি কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে শুনেছেন না হাদিস এখন দুনিয়ার মধ্যে আপনি আমাকে এমন একজন মানুষ দেখাতে পারবেন নবীরা বাদ দিয়ে যে মানুষের মধ্যে এই দানা পরিমাণ অহংকার নেই আমি কি আমার নিজের ব্যাপারে বলতে পারবো যে এরকম অহংকার নেই সবার আছে টুকটাক অহংকার সবার থাকে যে মানুষটা সবচেয়ে বেশি বিনয়ী সে হয়তো কিছু ক্ষেত্রে বিনয়ী কিছু ক্ষেত্রে তার ভিতরে অহংকার এখন যদি দানা পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যেতে না পারে তাহলে তো কোনো দিনও কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না তো দেখা যায় হাদিস তো পাঠ করি কিন্তু আমরা কোরআন পাঠ করি আর হাদিস পাঠ করি এগুলো আমাদের কান পর্যন্ত সীমাবদ্ধ থাকে আমরা আমাদের মাথায় আমাদের বিবেকে কোনো জিনিস গ্রহণ করি না বাস্তবিক কথা কিন্তু এটাই ওয়াজ মাহফিলে বলেন কোরআনের তফসিরি বলেন হাদিসের দর্শি বলেন জীবনে কি কম শুনলাম কেউ চল্লিশ বছর যাবৎ শুনে আসছে যেহেতু আমরা একটা মুসলিম দেশে বাস করি সেই শৈশব থেকেই শুনে আসছি এমন না না শুনে আছি জুম্মার দিন শুনছি বছরে বছরে দুই চারটা মাহফিলে শরিক হচ্ছি তাবলিগের বয়ানে শরিক হচ্ছি বিভিন্ন পীর সাহেবদের বয়ান শুনছি সারা জীবন তো শুনেই আসলাম তারপরও দেখা যাচ্ছে এই প্রশ্নগুলো আমাদের ভেতরে জাগেনি অথবা আপনারা জাগতেও পারে আমি জানি না অনেকের এই প্রশ্নটাই হয়তো কোনোদিন জাগেনি যে দানা পরিমাণ অহংকার থাকলে যদি জান্নাতে যেতে না পারে তাহলে সবাইকে জাহান্নামে যাওয়া জরুরি কোনো মানুষই তো জান্নাতে যেতে পারবে না তার মানে অহংকার হাদিসে যে অহংকারের কথা বলা হয়েছে সেই অহংকার আর আমরা অহংকার বলতে যেটা বুঝি এক জিনিস না যেমনি ভাবে শিরকের ব্যাখ্যা দিলাম জুলমের ব্যাখ্যা দিলাম জুলুম বলতে আমরা যেটা বুঝি যদি সেই অর্থই ধরা হয় তাহলে কোনো মানুষও জান্নাতে যেতে পারবে না সাহাবাই কেরামে পেরেশান রাসুল ব্যাখ্যা করে দিলেন আয়াত শুনিয়ে দিলেন যে জুলুম বলতে তোমরা যেটা বুঝছো আসলে সেই জুলুম উদ্দেশ্য না তো ভাই যে কোনো শরীয়তের পরিভাষা পরিভাষা যদি আমি নেই শরীয়তের ব্যাখ্যাটাও নিতে হবে শরীয়তের থেকে আজান আজান অর্থ ডাকা আজান অর্থ ডাকা এখন যে কোনো প্রকার ডাকা ডাকে আমি আজান বলতে পারবো সম্ভব আমি আপনাকে সিনেমা হলে ডাকলাম এটাকে আজান বলা যাবে কারণ শরীয়তের পরিভাষা পরিভাষা যদি শরীয়ত থেকে নেই ব্যাখ্যাও নিতে হবে শরীয়তের থেকে যেমনিভাবে জিহাদ এটা শরীয়তের পরিভাষা না এর ব্যাখ্যা কি আমরা মন গোড়া বানাবো আমি আপনাকে খুন করলাম খুন করে নাম দিলাম জিহাদ করেছি হবে এটা কোনোদিনও যৌক্তিক হবে কারণ কোনো মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে কে জিহাদ হয় এক সাহাবি আর এক সাহাবির বিরুদ্ধে জেহাদ করেছেন এরকম হয়েছে কখনো তাহলে জেহাদ যদি আমি নেই ব্যাখ্যাটাও নিতে হবে কার কাছ থেকে শরিয়াতের কাছ থেকে এখন দেখা যাচ্ছে শব্দ নিল শরিয়াতের থেকে ব্যাখ্যা করে নিজের মতো ব্যাখ্যা নিজের মতো বানিয়ে ফেলে মুজাহিদ কমিটি আমিরুল মুজাহিদিন এই সেই বিভিন্ন নাম লাগিয়ে দেয় তো কোন জেহাদ আপনারা করেন যে আমরা নফসের জেহাদ করি আচ্ছা সাহাবা একরামকে নফসের জেহাদ করে নিজেদেরকে মুজাহিদ বলতেন না সাহাবা একরাম বলতেন না আমরা দুর্বল ইমানের জন্য আমরা বলি তো এটা তো ভাই কোরআনের ব্যাখ্যা হলো না মন গড়া ব্যাখ্যা হয়ে গেল তো বলছিলাম অহংকার হাদিসের আসল নিজে অহংকারের ব্যাখ্যা দিয়ে দিয়েছেন অহংকার মানে হলো বাতরুল হাক নাস অহংকার মানে অহংকারের মধ্যে দুটো বিষয় কয়টা অহংকারের প্রথম কথা হলো সত্যকে অস্বীকার করা দ্বিতীয় কথা হলো মানুষকে ছোট মনে করা দ্বিতীয়টাকে আমরা অহংকার বুঝি যে মানুষকে ছোট মনে করা অহংকার কিন্তু এটা হলো দ্বিতীয় ধাপ অহংকারের প্রথম ধাপ কি সত্যকে অস্বীকার করা তো এবার আপনি হাদিসের সঙ্গে ফিট করেন যার অন্তরে যার অন্তরে দানা পরিমাণ সত্যের প্রতি অস্বীকৃতি থাকবে সেই মানুষ কিভাবে জান্নাতে যান কোরআনের একটা আয়াত বাদ দিলাম যে কোরআনের একটা শব্দকে অস্বীকার করে কোনোদিনও জান্নাতে যাবে এবার কি হাদিসের সঙ্গে ব্যাখ্যা মিলছে তো রাসুল নিজেই ব্যাখ্যা করে দিচ্ছেন যে অহংকারের প্রথম কথাই হলো সত্যকে অস্বীকার করা তার মানে দুনিয়ার মধ্যে যতগুলো কাফের রয়েছে বাহ্যিকভাবে যত বিনয়ী হোক না কেন তারা সকলেই অহংকারী কারণ হাদিস অহংকারের প্রথম সঙ্গেই বলা হয়েছে বাতরুল হাক ফেরাউনের ব্যাপারে যতগুলো আয়াত আছে আপনি খুলে দেখেন জায়গায় জায়গায় আল্লাহ তালা ব্যাখ্যা করে এই শব্দ ব্যবহার করেছেন ইস্তাক বারা ইস্তাক বারা হুয়া ওজন দুহু সে অহংকার প্রদর্শন করলো কোন অহংকার সে প্রদর্শন করলো সে যে সত্যকে অস্বীকার করলো যে সত্যের দাওয়াত নিয়ে মোসা তার কাছে এসেছিলেন সেই সত্যকে যে সে অস্বীকার করলো এটাই হলো অহংকার এবং এটা হলো সবচেয়ে বড় অহংকার কথা বুঝতে পারছেন কিন্তু কেন সত্যকে অস্বীকার করাকে অহংকার বলা হয় কারণ হলো সত্যকে মানুষ তখনই অস্বীকার করে একটা হলো না জেনে করে সেটা আলাদা বিষয় কিন্তু জানার পর যখন সে সত্যকে অস্বীকার করে এজন্যই সে করে সে ভাবছে আমার দৃষ্টিভঙ্গি আমার মত আমার যুক্তি আল্লাহর দেওয়া যুক্তির চাইতে শক্তিশালী ফেরাউন এই ইবলিসের ব্যাপারেও আল্লাহ তালা শব্দ ব্যবহার করেছেন ইস্তাক বারাওয়াকান আমিনাল কাফিরিন সে অহংকার প্রদর্শন করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল তার মানে অহংকার করলে মানুষ কাফের হয় ইবলিস কোন অহংকার করেছিল আল্লাহ বলেছিলেন তুমি আদমকে সেজদা করো ইবলিস বলেছিল আরে আপনি বলেছেন আদমকে সিদ্ধ করবো এটা সত্য কিন্তু আমার যুক্তি হলো আমি হলাম আগুন আগুন থেকে সৃষ্ট আদম হলো মাটি থেকে সৃষ্ট আগুন থেকে উপরে মাটি থেকে নিচে আদম আমার পায়ের নিচে থাকতে পারে আমাকে সেজদা করতে পারে এটা যৌক্তিক কিন্তু আমি আদমকে কোন দুঃখে সেজদা করব। তো সত্যকে অস্বীকার করেছে না তো মিনাল কাফিরিন আল্লাহ বলেন সে সত্যকে অস্বীকার করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল কারণ সত্য পৃথিবীর সব সত্যকে অস্বীকার করতে হয় না বললামই তো কোরআনের পরিপূর্ণ কোরআন অস্বীকারের দরকার নেই একটা আয়াত দরকার নেই কোরআনের একটা শব্দকেও কেউ যদি অস্বীকার করে ইমান ইমান থাকবে এমনকি উদাহরণস্বরূপ আলিফলাম মিম যে আয়াতের অর্থ পৃথিবীর কেউ নিশ্চিত করে বলতে পারবে না এর অর্থ একমাত্র কে জানেন আল্লাহ ভালো জানেন এখন যদি কেউ বলে কোরআনে সব মানি ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা আয়াতি মানি শুধুমাত্র আলিফলাম মিমটা মানি না ইমান থাকবে বুঝি আর না বুঝি যেহেতু আমি নিশ্চিত যে কোরআন আমার সামনে মলাটবদ্ধ যেটা আছে কে নাজিল করেছেন যেহেতু আল্লাহ নাজিল করেছেন আমার বুঝে ধরুক আর না ধরুক পরিপূর্ণ কোরআনকে আমি মানি তো যে আয়াত বললাম যে যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না একায়তে বলেছেন কাফের আর একায়তে বলেছেন জলেম কারণ কুফুর হলো সবচেয়ে বড় জুলুম আর একায়তে বলেছেন ফাসেক কেন ফাসেক কারণ ফাসেক অর্থ বলেছে যারা বের হয়ে যায় বের হয় দুইভাবে একটা হলো মানে না সেই হিসাবে বের হয়ে গেছে আর একটা হলো মানে তো নাই অস্বীকার করে উভয়কে ফাসেক বলা যায় তো আল্লাহ বলেন বিহি ইল্লাল ফাসিকিন আল্লাহ তালা এই কোরআনের দ্বারা শুধুমাত্র ফাসেকদেরকে গুমরাহ করেন মুমিনকে গুমরাহ করেন না আরে মুমিন তো এই কোরআন যখন পড়ে তখন তার ভিতরে ইমান বাড়ে الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا মুমিনের বৈশিষ্ট্য বলেন যখন তার সামনে আল্লাহর কথা আলোচনা করা হয় তার অন্তর ভয়ে ভীত হয়ে যায় আর যখন তার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় আয়াতের ব্যাখ্যা উপস্থাপন করা হয় তার ভিতরে ইমান বেড়ে যায় তো মুমিনের বৈশিষ্ট্য হলো কোরআনের দ্বারা ইমান বাড়ে হেদায়ত বাড়ে তো কোরআনের দ্বারা গোমরা শেখানো হবে আর কোরআনের দ্বারা ওই ব্যক্তি গোমরা হয় কোরআনের দ্বারা ওই ব্যক্তি গুমরা হয় যে ফাসেক কোন অর্থে ফাসেক যে ইসলাম থেকে বেরিয়ে গেছে ইসলামের কোনো বিধানের হয়তো অপব্যাখ্যা করে অথবা অস্বীকার করে অথবা যেখানে ফিট করা দরকার সেখানে ফিট করে না আরেক জায়গায় নিয়ে ফিট করে অথবা শরীর শরী ব্যাখ্যা পাল্টে নিজের মতো করে ব্যাখ্যা করে আমাদের দেশে জনৈক পীর একটা কাবা ঘর বানিয়েছিল শুনেছেন এই কথা আপনারা যে কাবা ঘর বানিয়েছে তার সেই কাবা ঘরকে যদি কেউ তফ করে তাহলে সে হজের সব পেয়ে যাবে অথচ হজ বলেন ওমরা বলেন তব বলেন এগুলোকে শরীর পরিভাষা নাকি আমাদের বানানো পরিভাষা যদি পরিভাষা শরী হয় তো এই ব্যাখ্যাকে শরীয়তের থেকে নিব নাকি আমরা বানাবো শরীয়ত হজ বলতে কি বোঝায় নিজেরা ঘর বানিয়ে তফ করে এটা বোঝায় নাকি সেই হারাম শরীফের মধ্যে যে কাবাটা আছে সেই কাবাকে তফ করা বোঝায় কোনটা তো এখন আপনি শব্দ নিবেন শরীয়তের থেকে ব্যাখ্যা করবেন নিজের মতো এটাই কুফরি এটাই কুফরি যার কারণে আমরা তো মানুষকে বারবার এই ব্যাপারে সতর্ক করি ভাই তুমি সন্ত্রাসের বিরোধিতা করো আমাদের আপত্তি নেই কিন্তু তুমি যদি ভুলেও কোনো দিন যে কথা বলতে গিয়ে মুখে চলে এসেছে এটা আসলে টার্গেট ছিল না তুমি সন্ত্রাসকে জিহাদ বলে চালিয়ে দাও ভিতরে সঙ্গে সঙ্গে ইমান হারা হয়ে বেইমান হয়ে যাবে কারণ জিহাদ তো কোনোদিন সন্ত্রাস না জিহাদ তো ইসলামের পবিত্র বিধান আর জিহাদ করাই হয় সন্ত্রাসকে দূর করার জন্য আর রাসুল জিহাদ করেছেন কেন রাসুল জেহাদ করেছেন কেন বলেন কাদের বিরুদ্ধে জেহাদ করেছেন মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে জেহাদ করেছেন এমন সন্ত্রাসী যারা মুসলমানদের অস্তিত্বকে সহ্য করত না মক্কার যুগে তো মুসলমানরা জেহাদ করত না মক্কার যুগে তো তখন নামাজ রোজা হজ্জাকাত ফরজ হয়নি মক্কার যুগে শুধুমাত্র ইমানে মেহনত করত শুধু ইমানের কথা বলতো একজন আরেকজনকে কালিমার দিকে দাওয়াত দিত তাও সহ্য হতো না এক একজন সাহাবিকে এমনকি সোমাইয়া রদিয়াল্লাহ আনহার মতো একজন নারী মহিয়াসী সাহাবিকে লজ্জাস্থানে বর্ষা মেরে সেই সন্ত্রাসী সে হত্যা করে ফেলেছে তো জিহাদ তো এসেছে সন্ত্রাস দূর করার জন্য জিহাদ এসেছে সন্ত্রাস দমন করার জন্য এখন যদি কেউ সন্ত্রাসকে জিহাদ বলে অথবা জিহাদকে সন্ত্রাস বলে যে অর্থেই বলি সন্ত্রাসকেই জিহাদ বলে অথবা জিহাদকেই সন্ত্রাস বলে অথবা সন্ত্রাসকে ব্যাপক শব্দ ধরে এর একটা অংশ জিহাদকে বলে ইমান থাকবে বিশ্বাস হয় জীবন থাকবে আল্লাহ প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি অনেক সময় আমাদের ইমানটা এতটা ভোতা হয়ে যায় নামাজের কথা শুনি রোজার কথা শুনি হজ্জাকাতের কথা শুনি স্বাভাবিক থাকি যদি জেহাদ শব্দটাও শুনি কোথাও হাটে ঘাটে বাজারে মাহফিলে মসজিদে অথবা লীগের বয়ানে পীরের মজলিসে যে কোনো জায়গায় শব্দটা শুনলেই কান খাড়া হয়ে যায় ভিতরে কেমন চুলকানি শুরু হয়ে যায় আছে না নামাজ শুনলে হয় না হজ শুনলে হয় না জাকাত শুনলে হয় না জিহাদ শুনলে হয় কারো যদি অবস্থা এটা থাকে আমি অনুরোধ করব আপনার ইমানকে নতুন করে নবায়ন করে নতুন করে তাওবা করে আবার এই কালেমাটা দোহরিয়ে নেন কারণ এটা তো মুমিনের শান না মুমিনের তো শান হলো ইসলামের কথা তার সামনে আসবে তার অন্তর ভয়ে ভীত হবে আল্লাহ তার সামনে যখন আল্লাহর কথা আলোচনা করা হবে আল্লাহর বিধিবিধানের কথা আলোচনা করা হবে আল্লাহর শরিয়তের কথা আলোচনা করা হবে আল্লাহর দিনের কথা আলোচনা করা হবে তার অন্তর তো ভয়ে ভীত হবে যখন নামাজের কথা শুনবে তার অন্তরে ভয় জাগবে আরে আমি তো সেভাবে নামাজ পড়তে পারি না যেভাবে আমার থেকে আমার রব নামাজ চেয়েছেন আমি তো সেভাবে রোজা রাখতে পারি না যেভাবে আমার নবী রোজা রেখেছেন আমি তো সেভাবে হজ করতে পারি না যেভাবে সাহাবাহিকেরাম হজ করেছেন আমি তো সেভাবে দিনের মেহনত করতে পারি না যেভাবে আমাদের আদর্শরা আমাদের সামনে নমুনা রেখে গেছেন একইভাবে আমি তো জিহাদের জন্য সেই পরিমাণ চেতনা এবং জজবাও ভেতরে রাখতে পারি না যেই পরিমাণ চেতনা এবং জজবা রাসুল এবং সাহাবিদের মধ্যে ছিল সবগুলোতে একই ক্যাটাগরিতে নিয়ে আসা দরকার কারণ সবগুলো ইসলামের বিধান এবং একই স্তরের বিধান বরং বরং রোজা জাকাত হজের চাইতে এটার গুরুত্ব বেশি আয়াত বেশি হাদিসের মধ্যে বলা হয়েছে ইসলামের সর্বোচ্চ শেখর হলো এটা তো দরকার ছিল এই ব্যাপারে জজবা আরও বেশি থাকবে জজবা থাকা এক জিনিস আমার মধ্যে হজের জজবা আছে না কি মনে হয় আছে না আমি হজ করতে পারিনি তাই বলে হজের জজবাও রাখা যাবে না এটাকে কোনো সহি কথা তো কোনো একটা কাজ আমি করছি না আমার সামর্থ্য নেই অথবা আমার উপর হয়তো ফরজই হয়নি ধরে নিলাম ধরে নিলাম ফরজই হয়নি আমি করছি না একটা কথা কিন্তু আমায় যদি বলি যে আমার ভেতরে সেটা জজবা নেই এটার কথা শুনলে আমার ভেতরে চুলকানি জাগে আমার কাছে খারাপ লাগে তাহলে কি ইমান থাকবে ভেতরে এরপর আল্লাহ তালা আরেকটু ব্যাখ্যা করে দিচ্ছেন যে এই কোরআনের দ্বারা আল্লাহ তো ফাসেকদেরকে গোমরাহ করেন মুমিনদেরকে হেদায়ত দেন তো শোনো বান্দারা ফাসেকদের কিছু বৈশিষ্ট্য ফাসেকদের এক নম্বর বৈশিষ্ট্য ফাসেক হলো তারা যারা আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছিল যে অঙ্গীকার দিয়েছিল সেই অঙ্গীকারকে সুদৃঢ় করার পর সেটাকে ভেঙে ফেলে একে তো অঙ্গীকার দিয়েছে দেওয়ার পর দ্বিতীয় ধাপ মিম্বাদি মিথাকি সেই অঙ্গীকারকে সুদৃঢ় করেছে কিভাবে সুদৃঢ় করে মানুষ উদাহরণস্বরূপ আমি আপনাকে বললাম যে অমুক দিন আমি এই কাজটা আপনার জন্য করব এটা হলো অঙ্গীকার আমি যদি আর সঙ্গে কসম যোগ করি আল্লাহর কসম করে বলছে আমি আপনার জন্য অমুক দিন এই কাজটা করব। তো অঙ্গীকারটা সুদৃঢ় হয়ে গেল না তো আল্লাহ বলছেন যারা অঙ্গীকারকে সুদৃঢ় করার পর অঙ্গীকারকে ভঙ্গ করে এটা হলো ফাসেকদের এক নম্বর বৈশিষ্ট্য কোন অঙ্গীকারের কথা কোন অঙ্গীকার এটা আল্লাহকে কবে আবার অঙ্গীকার দিয়েছিলাম তো এর তিনভাবে আমরা জিনিসটা বুঝতে পারি এক নম্বর হলো পৃথিবীর সকল মানুষ আল্লাহকে একটা অঙ্গীকার দিয়েছিল আল্লাহ তালা আদমা আলি ইসলামকে যখন সৃষ্টি করেন তার পিঠ থেকে সকল মানুষকে তার ঔরস থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বনে আদম তো আমরা আদম থেকে এসেছি সবাইকে আল্লাহ তালা বের করেছিলেন একটা ময়দানের মধ্যে হাদিসের ভাষ্য অনুযায়ী তখন সকলের সাইজ ছিল পিঁপড়ার মতো ছোট ছোট এত মানুষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ তো সবাই একটা ময়দানে একত্রিত হয়েছে তো সুরায় আরাফের মধ্যে আল্লাহ বলেন ওয়াইদ আখাজা রব্বুকা মিম বানি আদামা মিন জুহুর ইহিম জরুরিয়াতাহুম হে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতিপালক যখন আপনার প্রতিপালক আদমের পিঠ থেকে তার সকল বংশধরকে বের করে তাদের থেকে একটা অঙ্গীকার নিল কি অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ তালা আমাদের সবাইকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের সকলের রব না আমি কি তোমাদের প্রতিপালক না খালেক না মালিক না সার্বময় সার্বভৌম ক্ষমতার অধিকারী কি আমি না একচ্ছত্র কর্তৃত্বের অধিকারী কি আমি না তখন যেহেতু নফসের ধোকাও ছিল না শয়তানের ধোকাও ছিল না সবাই একসত্রে একসঙ্গে চিৎকার করে বলেছে কলু বালা হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব আপনি আমাদের খালিক আপনি আবাদতের উপযুক্ত শাহিদ না আমরা সকলে সাক্ষ্য দিলাম যারা কাফের যারা বেইমান সকলেই সাক্ষ্য দিল তো আল্লাহ তালা এরপরে বলেন কেন আমি এই অঙ্গীকারটা তাদের থেকে নিলাম আং তাকুল ইন্না কুন্না আনহাদা গাফিলিন যেন তোমরা কেয়ামতের দিন এই কথা বলতে না পারো যে আমরা তো গাফেল ছিলাম উদাসীন ছিলাম আমরা তো জানতাম না খেয়াল ছিল না স্মরণ ছিল না যেন এই কথা বলতে না পারো এজন্য তোমাদের কাছে স্পেশালভাবে আমি অঙ্গীকার নিয়ে নিলাম আও তাকোলো ইন্নামা আশরাকা আবা উনামিন কাবল এটা গুরুত্বপূর্ণ অথবা কেয়ামতের দিন যেন তোমরা এই কথা বলতে না পারো আরে আমাদের বাপদাদারা তো ইতিপূর্বে শিরিক করে এসেছে কথাটা খেয়াল করেন আমাদের বাপদাদারা তো ইতিপূর্বে শিরিক করে এসেছে অকন্যা জরুরিহীন আর আমরা তো তাদের পর তাদেরই বংশধর তা আমাদের বাপদাদার এগুলো করে এসেছে তাদের বংশধর হলাম আমরা তা আমরাও তো এই কাজগুলো করব। তারা করেছে আমরা কি এটা থেকে বিরত থাকতে পারি হে আল্লাহ বাতিল পন্থীরা যা করেছে সেটার কারণে কি আপনি আমাদেরকে ধ্বংস করে দিবেন তো কেয়ামতের দিন যেন মানুষ কোন অজুহাত দাঁড় না করতে পারে এজন্য আল্লাহ তালা একটা অঙ্গীকার নিয়েছিলেন সে সময় কিন্তু সেই অঙ্গীকারের কথা সাধারণভাবে কারোই মনে আছে মনে নেই কিন্তু যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ তালা এটা বলে দিয়েছেন এবং কোরআনের প্রতিটা আয়াত সেটা প্রমাণিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই সন্দেহের ঊর্ধ্বে সুতরাং আমরা বিশ্বাস করি যে এরকম একটা অঙ্গীকার আল্লাহ তালা আমাদের থেকে নিয়েছিলেন এবং আমরা সকলে সেই দিন এই জবাবটাই দিয়েছিলাম তবে পৃথিবীর মধ্যে গুনাহের কারণে মানুষের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় কিছু কিছু আল্লাহর বান্দা এমন ছিলেন ইতিহাসের বিভিন্ন বইপত্রে পাওয়া যায় যাদের স্মরণে ছিল যে তারা এরকম আল্লাহর সঙ্গে কথা বলেছেন আল্লাহর কাছে অঙ্গীকার দিয়েছেন জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলী নাম শুনেছেন জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলীর ব্যাপারে ইতিহাসের বইপত্রে এসেছে তিনি বলেছেন আমার তো সেই সাউন্ডও এখনো স্মরণ আছে আমার তো সেই সাউন্ডে এখনো স্মরণ আছে যে আমার রব আমাকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তুবি রব্বিকুম আর আমি চিৎকার করে বলেছিলাম বালা কিন্তু স্মরণ থাকুক বা না থাকুক এই অঙ্গীকার আমরা সকলে দিয়েছি এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই সন্দেহ থাকার কোনো সুযোগও নেই এটা হলো সকলের থেকে আল্লাহ একটা অঙ্গীকার নিয়েছেন দ্বিতীয় ধাপ নবীদের থেকে আল্লাহ বিশেষ আরেকটা অঙ্গীকার নিয়েছেন ওয়াইদ আখাদ আল্লাহ মিথা কান্নাবিগিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতিপালক আল্লাহ তাআলা সকল নবীর কাছ থেকে একটা অঙ্গীকার নিলেন কি অঙ্গীকার লামা আতাই তুকুম মিন কিতাব ও হেকমা আমি তোমাদেরকে কিতাব দিব এবং হেকমত দিব হেকমতের অনেক ব্যাখ্যা এখানে বিভিন্ন জায়গায় আল্লিমহমুল কিতাব অল হেকমা যে শব্দ এসেছে এখানে উদ্দেশ্য হলো সুন্না কিতাব এবং সুন্না আমরা বলি না যে আমাদের দলিল হলো মৌলিকভাবে কোরআন এবং সুন্না এই সুন্না অপর ভাষায় হেকমা লামা আতাই তুকুম মিং কিতাব ও হেকমা আমি তোমাদেরকে কিতাব দিব এবং হেকমত দিব এখানে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন মিন কিতাব থেকে দিব এবং হেকমত থেকে দিব সকল নবীকে এই কথা বলছেন কিতাব থেকে দিব এবং হেকমত থেকে দিব থেকে বলার কি অর্থ তার মানে আদম তোমাকে কিতাবের একটা অংশ দিব তোমার পরে নো আসবে তাকে আর একটা অংশ দিব তারপর আরেকজন আসবে তাকে আর একটা অংশ দিব এভাবে সবাইকে আংশিক আংশিক কিতাব এবং হেকমত আমি দিব কিন্তু সর্বশেষ একজন নবী আসবে যাকে আমি বলবো আলিয়াম আকমাল তুলাকুম দিন আকুম আরে তোমার জন্য আর কোনো অংশ বরাদ্দ নেই বরং তোমার জন্য আজ তো আমি তোমার দিনকেই পরিপূর্ণ করে দিলাম সকল নবী সেই আদম থেকে শুরু করে এইসা পর্যন্ত তাদের জন্য হলো অংশ বিশেষ বরাদ্দ কিন্তু আমার জন্য অংশ বিশেষ না বরং আমার নবী তো এমন নবী যিনি শুধু উম্মতেরই নবী না বরং সৈয়দুল আম্বিয়া নবীউল আম্বিয়া যিনি সমস্ত নবীদেরও নবী যার কারণে ঈসা আলি ইসলাম কেয়ামতের পূর্বে আসবেন নবী হয়ে নাকি উম্মত হয়ে তো আল্লাহ তালা বলেন যে আমি সকল নবীর থেকে একটা অঙ্গীকার নিলাম লামা আতেই তো কুমিং কিতাবি ও হিকমা আমি তোমাদেরকে কিতাব দিব এবং হেকমত দিব সুম্মা যা আকুম রসৌল মুসদ্দিকুল্লিমা মাকুম এরপর আমি তো তোমাদেরকে কিতাব এবং হেকমত দেব এরপর যখন তোমাদের কাছে এমন কোন রাসুল আসবে যিনি তোমাদের এই বিধানকে এই কিতাব এবং হেকমতকে সত্যায়ন করবে তোমরা অবশ্যই তার উপর ইমান আনবে এবং তাকে সাহায্য করবে সকল নবীর থেকে অঙ্গীকার নিচ্ছেন আপনাদের পর যে নবী আসবে যেই নবী এসে আপনাদের বিধানকে আপনাদের শরীয়তকে আপনাদের দিনকে সত্যায়ন করবে আপনারা তার উপর ইমানও আনবেন এবং তাকে সাহায্যও করবেন বলেন তো সেই নবী কোন নবী আরে কোন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সকল নবীর থেকে অঙ্গীকার নিচ্ছেন যে আপনাদের থেকে অঙ্গীকার নেওয়া হচ্ছে যখন সেই নবী আসবে লাতু মিনুন্নাবিহি প্রথম কাজ তার উপর ইমান আনবে নবীকে বলা হচ্ছে প্রথম কাজ তার উপর ইমান আনবেন ওলা না এবং তাকে সাহায্য করবেন তো সেই অঙ্গীকার যাদের থেকে নিয়েছিলেন এর মধ্যে একজন হলেন ঈসা আলহিসাম তিনিও কেয়ামতের পূর্বে আসবেন এসে উভয় অংশের উপরে আমল করবেন এই নবীর উপর ইমানও আনবেন তার দিনের সাহায্য করবেন যে কেমন সাহায্য করবেন যে এই ইসলামের সবচেয়ে বড় দুশ্মন এবং পৃথিবীর সর্বযুগের সবচেয়ে বড় কুফরের ধ্বজাধারী যেই ব্যক্তি দাজ্জাল নামে যাকে এই হাদিসের মধ্যে স্মরণ করা হয়েছে সেই দাজ্জালকে ধ্বংস করে এ শরিয়াতে মোহাম্মদীকে সাহায্য করবে এরপর কালা আল্লাহ তালা বলেন আকরতুম আখাদতুম আলা আলিকুম ইসরি হে নবীরা সকল নবীকে সম্বোধন করে বলছি আপনারা কি এই কথা স্বীকার করেছেন এবং আপনারা কি আমার পক্ষ থেকে এই দায়িত্ব গ্রহণ করেছেন কালু আকরারনা তখন সকল নবী বলল হা আমরা স্বীকার করলাম আমরা মেনে নিলাম কালা ফাসাদু ওয়ানা মাকুম মিনা শাহিদিন আল্লাহ তালা বলছেন তাহলে সবাই আপনারা সাক্ষী থাকুন আর আমিও আপনাদের সঙ্গে সাক্ষী আছি বা ফাসিকুন এরপর কত বড় হুঁশিয়ারি নবীদেরকে বলছেন যে এরপর এই যে আমি অঙ্গীকার দিলাম এই অঙ্গীকার থেকে যদি কেউ সরে যায় সে ফাসেক হবে কাকে বলছে নবীদেরকে শব্দ ব্যবহার করেছেন কি হবে ফাসেক হবে আর আমরা কোন আয়তে তাফসিরে আছে সেই আয়তেও কিন্তু ফাসেক নিয়ে আলোচনা যে কোরআনের দ্বারা আল্লাহ তালা ফাসেকদেরকে গুমরাহ করেন তাহলে ফাসেক কে হবে নবীও ফাসেক হয়ে যাবে কখন যখন নবী তার পরবর্তী নবী আসার পর তার উপর ইমান আনবে না এবং তাকে সাহায্য করবে না তো সেই নবীও ফাসেক হয়ে যাবে এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেন লাউকানা হাইয়া মাও সিয়াহিবাই সই হাদিস যদি মুসা জীবিত থাকতো যদি মুসা জীবিত থাকতো আমাকে অনুসরণ করা ছাড়া তার কোনো উপায়ই ছিল না শব্দ দেখেন তার কোনো উপায়ে ছিল না কোনো সুযোগে ছিল না কোনো গত্যন্তরে ছিল না তাকে অবশ্যই অবশ্যই আমাকে অনুসরণ করতে হতো তো দুই ধরনের অঙ্গীকার গেল একটা অঙ্গীকার হলো সকল মানুষ দিয়েছিল আল্লাহ তালার এবাদতের অঙ্গীকার রুবুবিয়তের অঙ্গীকার তাহিদের অঙ্গীকার আর একটা অঙ্গীকার বিশেষভাবে নবীরা দিয়েছিল আর একটা অঙ্গীকার যাদেরকে কিতাব দেওয়া হয়েছে পূর্বেও যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ বিশেষভাবে ওলামা কিতাব কাদেরকে দেওয়া হয় ওলামা এই আলেমদের থেকে আর একটা স্পেশাল অঙ্গীকার নেওয়া হয়েছে উতুল কিতাব সেই একই ইমরানের মধ্যে আল্লাহ বলছেন হেনবি আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন আল্লাহ তাদের থেকে অঙ্গীকার নিলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আলেমদের থেকে অঙ্গীকার নিলেন কি অঙ্গীকার আল্লাহ অঙ্গীকার নেননি যে আপনারা সারা জীবন মসজিদের খেদমত করবেন আপনারা মাদ্রাসার খেদমত করবেন আপনারা ব্যবসা করবেন আপনারা জেহাদ করবেন আপনারা খানকা পরিচালনা করবেন আপনারা তবলিক করবেন এগুলো কিছু না কি অঙ্গীকার নিয়েছেন ওয়াইদ আখাদ আল্লাহ মিথাক আল্লাদিন উতুল কিতাব আল্লাহ অঙ্গীকার নিয়েছেন আলেমদের থেকে লাতু বাইন উন্নাহ লিন্নাসি ওয়ালা তাকতুমুনা বাক্য দুটো উদ্দেশ্য একই লিন্নাস লিন্নাস লিল মুসলিমিন বলেন লিন্নাস সকল মানুষের সামনে আপনাদেরকে এই যে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে এই কিতাবকে এই কোরআনকে এই সন্ন্যাহকে এই দিনকে এই শরিয়াতকে এই ইসলামকে সুস্পষ্টভাবে বয়ান করবেন সকল মানুষের সামনে মুসলমান বলেননি সকল মানুষের সামনে এই ইসলামকে এই কিতাবকে যেহেতু কিতাব দিয়েছি আপনাদের থেকে অঙ্গীকার নিলাম আপনাদের উপরে ফরজ দায়িত্ব হলো এই কিতাবকে সুস্পষ্টভাবে শব্দ ব্যবহার করেছেন ভাবে না ইঙ্গিতে না আকারে ইঙ্গিতে না খোঁচা দিয়ে না সুস্পষ্টভাবে সকল মানুষের জন্য বয়ান করবেন ওয়ালা তাকতুমুনা এবং এর কোনো অংশ গোপন করবেন না এটা আল্লাহ তালা দেওয়া অঙ্গীকার যে কোনো বিধান হোক সকল মানুষের জন্য ইহুদের জন্য খ্রিস্টানের জন্য বৌদ্ধর জন্য মুশ্রিকের জন্য যত ধর্ম আছে কুফরি ধর্ম কুফরি মতবাদ কুফরি মতদর্শ সকলের সামনে মুসলমানদের সামনে অমুসলিমদের সামনে ইসলামের প্রতিটা বিধান খুলে খুলে বয়ান করবে কোরআনের প্রতিটা আয়াতের ব্যাখ্যা তুলে ধরবে সেটা মানুষের পছন্দ হোক বাকি না হোক আল্লাহ তালা সেদিকে ইঙ্গিত করেননি বলেছেন আপনাদের দায়িত্ব হলো সুস্পষ্টভাবে ব্যাখ্যা করবেন গোপন করবেন না এই অঙ্গীকার আল্লাহ তালা নিয়েছেন তো তিন প্রকার অঙ্গীকারের কথা আসলো না আলোচনায় এই তিন অঙ্গীকার যারা ভঙ্গ করবে আল্লাহ তালা বলেন তারা হলো ফাহাসেক এই কোরআনের দ্বারা আমি তাদেরকে শুধু গোমরা আর গোমরাই করব। উদাহরণস্বরূপ যে আলেম যে আলেম এই কাজটা করবে না যে আলেম মানুষের সামনে সুস্পষ্টভাবে ইসলামের ব্যাখ্যাগুলো তুলে ধরবে না তার পেট বাঁচানোর জন্য হোক আর পিঠ বাঁচানোর জন্য হোক পেট বাঁচানো মানে হলো জীবিকা আর পিঠ বাঁচানো মানে হলো নিরাপত্তা পেট বাঁচানোর জন্য হোক অথবা পিঠ বাঁচানোর জন্য হোক অঙ্গীকার করেছিল কার সাথে এখন গাদ্দারিও হলো কার সাথে আল্লাহর সাথে গাদ্দারি করলে তখন কি মুমিন হয় না ফাসেক হয় তো ফাসেককে আল্লাহ তালা কি বলেছেন কোরআনের দ্বারা হেদায়ত দিবেন নাকি আর গোমরা করবেন আল্লাহ বলেন ফানাবাদু হুয়ারা আজহুরিহিম ওয়াস্তারাও বিহি থামানান কালিলা ওলামায় আহলে কিতাব রাসুল যখন দুনিয়ায় আসেন তখন ইহুদিদের মধ্যে আলেম ছিল না খ্রিস্টানদের মধ্যে আলেম ছিল না তো তাদের বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরছেন ফানাবাদুহিম আল্লাহকে যে অঙ্গীকার দিয়েছিল এই অঙ্গীকারকে তারা তাদের পিঠের পিছনে ছুড়ে ফেলেছে সামনেও ছুড়ে ফেলেনি কোথায় ফেলেছে পিঠের পিছনে অস্তারাও বিহি সামানাং কালিলা এর দ্বারা সামান্য মূল্য অর্জন করেছে আল্লাহ বলেছেন বিনিময় মূল্য কি মূল্য মূল্য টাকাও হতে পারে প্রভাব প্রতিপত্তি হতে পারে নিরাপত্তা হতে পারে সম্মান মর্যাদা হতে পারে যে কোনো জিনিসই হতে পারে তারা বাতিলের সঙ্গে আপোষ করেছে কুফারের সঙ্গে আপোষ করেছে তাগুতের সঙ্গে আপোষ করেছে ইবলিসের বাহিনীর সঙ্গে আপোষ করেছে আপোষ করে তারা কিতাবের কিছু বিধানকে গোপন করেছে ফাবি ইসামা ইস্তারুন আল্লাহ তালা বলেন তারা যেই জিনিস অর্জন করেছে কিতাবের বিনিময়ে সেটা কতই না মন্দ এরপর বলছেন বিমা হে নবী তাদের ব্যাপারে আপনি ভাববেন না যারা নিজেদের কাজ নিয়ে সন্তুষ্ট ওলামাই আহলে কিতাব নবীকে অস্বীকার করে কিন্তু ওলামাই আহলে কিতাব তারা তাওরাতের খেদমতে ব্যস্ত তারা তাদের খানকাহে ব্যস্ত তারা তাদের গুহার মধ্যে ব্যস্ত তাদের সমাজ সেবার কাজে ব্যস্ত বিভিন্ন কাজেই ব্যস্ত কিন্তু নবীর প্রতি ইমান আনতে হবে এই বিধানটা শুধু গোপন করেছে তিয়াফরাহনা বিমা আত্মাও তারা নিজেদের কাজ নিয়ে সন্তুষ্ট আরে আমিও তো দিনের খেদমত করি আমিও তো একটা সেক্টর নিয়ে আছি যেটা করি এটাও তো বহুত কিছু ইয়াফরাহনা বিমা আত্মাও শব্দ ব্যবহার করছেন তারা যে কাজ করে এটা নিয়েই খুশি দ্বিতীয় বৈশিষ্ট্য তারা যেই কাজ করে না তারা যেই কাজ করে না সেই কাজের ব্যাপারে তাদের প্রশংসা করা হোক তারা এটা পছন্দ করে যে এই ওলামা যারা আল্লাহকে দেওয়া ওয়াদাকে ভঙ্গ করেছে তারা নিজেদের কাজ নিয়ে একে তো সন্তুষ্ট তারা তাদের সেক্টর নিয়ে সন্তুষ্ট কিন্তু তারা চায় যেই কাজ তারা করেনি সেটার ব্যাপারেও তাদের প্রশংসা করা হোক তারা এটা পছন্দ করে উদাহরণস্বরূপ তারা জিহাদকে পরিত্যাগ করেছে কিন্তু তারা চায় যে তাদেরকেও বলা হোক না তারাও বড় মুজাহিদ তারাও ইসলামের জন্য বহুত কিছু করে তারাও বড় খেদমতের মধ্যে আছে তো তারা এটা চায় আপনি তাদেরকে আজাব থেকে মুক্ত ভাববেন না আপনি এটা ভাববেন না যে তারা আজাব থেকে আত্মরক্ষা পেয়ে গেছে যেহেতু তারা কিতাবের এলেম লাভ করেছিল তারা ওলামা এটা ভাবার কারণ নেই যে তারা আজাব থেকে বেঁচে গেছে কিন্তু তাদের বৈশিষ্ট্য উল্লেখ করলেন দুইটা এই বৈশিষ্ট্য দুইটা খেয়াল করার বিষয় একটা হলো যা করে সেটা নিয়ে সন্তুষ্ট আর কিছু দরকার নেই ইসলামের কাজ আমরা কম করি আমরা জানি আছে বহুত তা শুধু যে আলেম মানি আমরা গতানুগতিক আলেম বলতে যেটা বোঝে সেটা হওয়া কিন্তু জরুরি না আপনি দিনই যে কোনো একটা লাইন নিয়ে মেহনত করেন সেই লাইনের জ্ঞান ছাড়া কি আপনি মেহনত করেন সেই লাইনের জ্ঞান আপনার আছে না মেহনত কিভাবে করতে হয় আপনি এটা নিয়ে সন্তুষ্ট ইয়া ফ্রাহনা বিমা আতাও আমি যা করি এটা নিয়ে আমি সন্তুষ্ট আমি খুশি ওই হেব্বুনা ইহমেদু বিমালাম ইয়াফালু আরেকটা বৈশিষ্ট্য হলো করি তো একটা আর একটা করি না অনেকগুলো বাদ দিই কিন্তু যেটা বাদ দিই আমি ইচ্ছা থাকে আমার তামান্না থাকে আমাকে সেই ব্যাপারেও প্রশংসা করা হোক এই যে জিহাদের বিভিন্ন বিকৃতি হয় বিভিন্ন সংগঠন নিজেদের নামের সঙ্গে জিহাদ মুজাহিদ লাগিয়ে দেয় অথচ জিহাদের কোনো নাম ঘ্রাণ এদের মধ্যে নেই কেন জব কোরআনের মধ্যেই আছে ওই হেব্বুন তারা পছন্দ করে তারা ভালোবাসে যে আমরা যেই কাজ করিনি সেজন্য আমাদেরকে প্রশংসা করা হোক আজকাল তো এটা ব্যাপক অনেক ব্যাপক দেখা যায় একজন মানুষ দাওয়াত তাবলিগের মেহনতের মধ্যে আছে সেই মানুষটাও টেনে টেনে জিহাদ রায়তনে লাগিয়ে দিচ্ছে আর একজন মিছিল করতে যাবে সে পল্টনে বের হয়েছে মুক্তাঙ্গনে গিয়েছে সেখানেও সে জিহাদ রায়ত ব্যবহার করছে আর একজন খানকাহের মধ্যে মেহনতে আছে সেও একই জিহাদ রায়ত ব্যবহার করছে আর একজন মাদ্রাসা দস্তাদরিস করছে সেও একই জিহাদ রায়ত ব্যবহার করছে আর একজন পিরানে পীরের মেহনত করছে সেও জিহাদ রায়ত ব্যবহার করছে আর একজন গণতান্ত্রিক জাতীয়তাবাদী রাজনীতি করছে নির্বাচনের জিহাদ করছে নাম দিচ্ছে আর সেও নিজের ভাষায় জিহাদ করছে এত মাজলুম হয়ে গেছে এটা নে ওইটা সেটা নে ওইটা অথচ ইসলাম কি অপূর্ণ আর ইসলামে কোনো বিষয় আয়াতের কি ঘাটতি আছে দাওয়াত তাবলিগের আয়াত ইসলামে কম আছে তাসাউফ তাজকিয়ার আয়াত হাদিস ইসলামে কম আছে যদি সবকিছু পরিপূর্ণই থাকে আমি যদি বিশ্বাস করি ইসলাম পরিপূর্ণ অন্যটা নিয়ে টানা হেঁচড়া করতে হবে কেন আমাকে কথা বোঝা যাচ্ছে কারণ আমি একটা সাইড নিয়ে মেহনত করতে পারি উম্মত দুর্বল সাহাবা কেরামও দেখা গিয়েছে যে সকল সাহাবি একই টাইমে সবগুলো লাইনে মেহনত করেছেন তা না আবু হরিয়াল্লাহ আনহু তিনি রাসুলের কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস শিখেছেন রাসুলের কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হাদিসের দর্শনীয় থাকতেন কোন কোন সাহাবি তিনি দেখা গেছে সমাজ থেকে আলাদা হয়ে একা একা তিনি নির্জনে আল্লাহর ইবাদতের মধ্যে রত ছিলেন কেউ আবু বকর ওমর ওসমান আলী তারা রাষ্ট্র পরিচালনার কাজে ছিলেন কেউ বাইতুল মালের খেদমতে ছিলেন এক একজন এক এক কাজে ছিলেন কিন্তু কেউ তো এটা নিয়ে আপত্তি করেনি আপনি এই কাজটা করেছেন আপনি কাফের হয়ে গেছেন আপনি আল্লাহ রাস্তায় নিয়ে আপনি শয়তানের রাস্তায় আছেন এরকম তো কেউ আপত্তি করেনি আজকাল এগুলো ব্যাপক হয়ে গেছে তো যেটা বলছিলাম যে তিন প্রকার অঙ্গীকার আমরা আল্লাহকে দিয়েছি এক প্রকার অঙ্গীকার সবাই মিলে আল্লাহকে দিয়েছে যে অঙ্গীকার আমরা কোথায় দিয়েছিলাম দুনিয়ার জগতে না রুহের জগতে আর দুনিয়ার জগতে না রুহের জগতে রুহের জগতে এরপর আল্লাহ তালা অনুগ্রহ করে আমাদেরকে দুনিয়া আসার পর আবার স্মরণ করিয়ে দিয়েছেন এটা আল্লাহর অনুগ্রহ অন্যথা স্মরণ না করলেও মানতে বাধ্য ছিলাম দ্বিতীয় প্রকার তিনি অঙ্গীকার নিয়েছেন সমস্ত নবীদের থেকে তৃতীয় প্রকার অঙ্গীকার নিয়েছেন সমস্ত আলেমদের থেকে জ্ঞানীদের থেকে আপনি বলবেন জ্ঞানী কারা হবে আলেম না আমি এখন হয়েছি আল্লাহ তালা তখন অঙ্গীকার কিভাবে নিল আরে এই মাসালা যদি বুঝি তাহলে তাকদির কি জিনিস সেটাই বুঝে ফেলবো আমি আলেম হতে পারি পৃথিবীর সৃষ্টির ধরলাম এক লক্ষ বছর পর ধরলাম পৃথিবীর সৃষ্টির এক লক্ষ বছর পর গিয়ে আমি আলেম হয়েছি কিন্তু আমার আল্লাহ কি এক লক্ষ কেন এক কোটি বছর আগেও জানতেন না যে আমি আলেম হব তা আল্লাহ যেহেতু জানতেন তো সেই হিসেবে তিনি অঙ্গীকার নিয়েছেন মানুষের তাকদিরে নিয়ে আপত্তি করে যে আল্লাহ লিখে রেখেছেন তাই গুনাহ করি আরে ভাই লিখে রেখেছেন তাই গুনাহ করো এটা কেমন কথা তুমি গুনা এখন কোনটা করো সেটা না তুমি দশ দিন পর গুনা করবে না কি নেক কাজ করবে সেটা তো হওয়ার আগেই আল্লাহ জানেন আল্লাহ অতীতও জানেন বর্তমানও জানেন ভবিষ্যতও জানেন আল্লাহর বিবেচনায় অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে কোনো ভাগ দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পর যখন মানুষ জান্নাত এবং জাহান্নামে চলে যাবে তারপর এগুলো কি হবে কোনো মানুষ কোনো বিজ্ঞানী বলতে পারবে কি হবে এখানে কিন্তু আল্লাহ তালা জানেন না কি হবে জানেন কি না আল্লাহ তালা আল্লাহ তো সবই জানেন তো আল্লাদিন আহদ আল্লাহ মিমবাদি মিথাকি যারা আল্লাহকে অঙ্গীকার দেওয়ার পর সেই অঙ্গীকারকে সুদৃঢ় করার পর সেটাকে ভঙ্গ করে এরা হলো এক নম্বর ফাঁসে আল্লাহ তারা এদেরকে কোরআনের দ্বারা গুমরাহ করবেন তারা কোরআনের এলেম থাকতে পারে তারাও আলেম হতে পারে কিন্তু যেহেতু তারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারকে ভঙ্গ করেছে আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে আলেমের লেবাস থাকতে পারে আলেমের পরিচয় থাকতে পারে নিজেকে সাইফুল হাদিস ভাবতে পারে মানুষ তাকে বড় বক্তা বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বা খ্যাত সম্পন্ন মুফাসের কোরআন ভাবতে পারে কিন্তু তার দ্বারা মানুষ শুধু গুমরাই হতে থাকবে এজন্যই তো দেখা যায় যুগে যুগে যুগে যুগে অনেক আলেমের দ্বারা উম্মত বিভ্রান্ত হয়েছে আবার অনেক আলেমের দ্বারা হেদায়তের পথ খুলেছে খায়রুন নাস খিয়ারুল উলামা শারুন নাস সিরারুল উলামা বর্ণনার মধ্যে এসেছে যে সর্বোত্তম মানুষ হলো যারা আলেমদের মধ্যে সর্বোত্তম আর সর্বনিকৃষ্ট মানুষ হলো যারা আলেমদের মধ্যে নিকৃষ্ট কারণ সাধারণ মানুষ গোমরা হলে সেটার ক্ষতিও তার ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ সর্বোচ্চ তার ফ্যামিলির মধ্যে গিয়ে সেই ক্ষতি ফ্যামিলিকে আক্রান্ত করবে কিন্তু তার কারণে পুরো বিশ্ব পুরো দেশ পুরো সমাজ নষ্ট হবে না কিন্তু একজন আলেম যদি নষ্ট হয় প্রথম দিনই না প্রথমে আলেম হয়েছে তার একটা মাকাম হয়েছে মানুষের মধ্যে একটা মর্যাদা হয়েছে প্রভাব প্রতিপত্তি সুনাম হয়ে গেছে সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখে সম্মানের চোখে দেখে তার উপর আস্থা রাখে ভরসা রাখে এই মানুষটা যদি গোমরা হয় তাহলে একা গোমরা হবে না কয়েক হাজার কয়েক লক্ষ মানুষকে নিয়ে গোমরা হবে যত বাতিল ফেরকা হয়েছে হাদিসের মধ্যেও যে বলা হয়েছে যে এই উম্মত তেহাত্তরটা ফেরকা হবে এর মধ্যে একটা ফেরকা যাবে জান্নাতে বাকি বাহাত্তরটা যাবে জাহান নামে আপনার কি মনে হয় বাহাত্তর ফেরকা লিড কারা দিবে আলেমরা না মূর্খরা মূর্খর কথা কেউ শুনবে মূর্খকে কেউ অনুসরণ করবে আপনি গিয়ে যদি আরেকজনকে কোরআন দিয়ে দলিল দেন সে বলবে বেটা সলিমুদ্দিন তুই কোরআন পড়তে পারো এক লাইন আগে পড়ে দেখা তো সদ্য করে কথাকে শুনবে সে সে কার কথা শুনবে যার উপর তার আস্থা আছে এতদিন আলেমের উপর দিনের ব্যাপারে আস্থা আছে তো সেই আলেম যদি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে কিতাবের বিধানকে গোপন করে তাহলে সে নিজেও গোমরা হবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে নিয়ে গোমরা হবে কিছু কিছু গোমরাহিত এত ব্যাপক যে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী পার হয়ে যায় কিন্তু তার দ্বারা সেই গোমরাহি চলতেই থাকে গোলাম আহমদ কাদিয়ানি তাকে আমরা দেখেছি আমাদের বাবারা দেখেছে কত আগের মানুষ কিন্তু এই বাচ্চারা যে ফেতনা রেখে গেছে এখন কেন আল্লাহ তালা যদি ধ্বংস না করেন তাহলে শত শত বছরও দেখা যাবে এই ফেতনা চলতে থাকবে গোমরাহির ফেতনা এরা যাদের মধ্যে বিশেষ অনেক বৈশিষ্ট্যই তো থাকবে এই তিনটা বৈশিষ্ট্য থাকবে এই দ্বারা আমি তাদেরকে গোমরাহ করবো তা আল্লাহ তালা চাইলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সম্পর্কে আলোচনা হবে আল্লাহ